বিসমিল্লাহির রহিম রহমান রহিম আল্লাহ তালা নামে শুরু করছি আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আপনারা যে যেখানে থাকুন আপনাদের উপর আল্লাহ তালার রহমত নাজিল হোক নাজিল হোক তার অপরিসীম বারাকাত সুতি মণ্ডলী বিশ্ববাসীর প্রতি আল্লাহ তালার সর্বশেষ রহমত ও বরকতের প্রতীক কোরআনে করিমের দিকে আমরা আপনাদের ঔদাত্য আহ্বান জানাই আহ্বান জানাই কোরআনের প্রতিষ্ঠিত নিরাপত্তা ও অনাবিল প্রশান্তির দিকে কোরআনে হাকিমের সম্মানিত বাহক নবী রহমত হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহাসাল্লামের মহান নামে নিযুত কোটি দরুদ ও সালাম জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি কোরআনে করিমের সহজ সরল বাংলা অনুবাদ পূর্ণ বাংলা অনুবাদ সহ এই মোবারক তোহফাটি আপনাদের কাছে উপস্থাপন করছে বিশ্বনন্দিত কোরআন গবেষণা প্রতিষ্ঠান আল কোরআন একাডেমি লন্ডন সুধী মণ্ডলী আমরা শুরু করতে যাচ্ছি কোরআনে করিমের সহজ সরল বাংলা অনুবাদ সুরা আল ফাতেহা বিসমিল্লাহির রহমানির রহিম রহমান রহিম আল্লাহ তালা নামে শুরু করছি সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য তিনি সৃষ্টিকুলের মালিক তিনি পরম দয়ালু অতি মেহরবান তিনি বিচার দিনের মালিক হে মালিক আমরা তোমারই বন্দিগি করি এবং তোমারই সাহায্য চাই তুমি আমাদের সরল ও অবিচল পথটি দেখিয়ে দাও তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ তাদের পথ নয় যাদের উপর অভিশাপ দেওয়া হয়েছে এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়ে গেছে